বাংলাদেশে বঙ্গবন্ধুর পূজা চলছে আইন জারি করে বঙ্গবন্ধুর পূজাকে বাধ্যতামূলক করা হয়েছে এই পূজা যে না করবে তার সর্বনিম্ন শাস্তি সাত বছর সর্বোচ্চ চোদ্দ বছরের শাস্তি আমি যদি ভুল বলি আপনারা আইন দেখে নিবেন একটা বিশেষ আইন করা হয়েছে তার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে তার জন্য তার ছবিকে মালা পরাবার জন্য ছবিকে শ্রদ্ধা করার জন্য বঙ্গবন্ধুর বর্ষে ক্ষণ গণনার মুহূর্ত ধরে রাখতে জাতীয় সংসদ ভবনের সামনে বসেছে কাউন্টডাউনের এই মুজিব বর্ষের নামে মুজিব পূজার শিরকি আয়োজন সাবধান হে মুসলিম ঐতিহাসিকরা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন এই বাংলায় নিশ্চিতভাবে মুসলমানদের আগমন ঘটেছিল খ্রিস্টীয় অষ্টম নবম শতকে এখন থেকে দীর্ঘ এক হাজার বছর পূর্বে ছয়শো হিজড়ি মোতাবেক খ্রিস্টীয় বারোশো তিন সনে মুসলিম সেনাপতি ইখতিয়ারুদ্দিন মাহমদ বখতিয়ার খিলজি রহমাহুল্লার মাধ্যমে মুসলমানরা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করে এই বাংলায় শির্ক ও মূর্তি পূজার অন্ধকারে নিমজ্জিত এই বাংলা ধীরে ধীরে ঝলমল করে ওঠে তরহিদের চোখ জোড়ানো আলোয় আল্লাহর যে জমিন একসময় যন্ত্রণায় ছটপট করত ঢোল তবলা আর শির্কের জাহান্নামী মন্ত্রে সেই জমিন শান্ত ও পরিতৃপ্ত হল তার হৃদি আজানের সুমধুর ধ্বনিতে পুত্তলিকতার নাগপাশ থেকে মুক্ত হয়ে বাঙালিরা ইসলামের সুশীতল ছায়ের দলে তলে আশ্রয় নিয়ে দুনিয়া ও আখেরাতে সাফল্য ও কামিয়াবির পথ রচনা করেছিল ইট পাথর আর মূর্তি পূজার জাহালত ও নোংরামি থেকে বের হয়ে তারা যাত্রা করেছিল জান্নাতের পথে ঘৃণ্য মূর্তি পূজাকে ছুঁড়ে ফেলে হৃদের আমানত বুকে ধারণকারী সেই মুসলমানদেরই আমরা ভাগ্যবান বংশধর মুসলিম জাতির পিতা মূর্তি বিনাশকারী হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম আমরা তারই রুহানি সন্তান পবিত্র আনে এসেছে মিল্লাত আবিকুম ইবরাহিম কুমুল মুসলিমিন আমিং কবলু আফি হাজা তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর জুলুম থেকে বাঁচার লক্ষ্যে পরিচালিত যুদ্ধের নেতৃত্ব দেওয়ার সুবাদে শেখ মুজিব নামের এক ফাসেক চড়ে বসে বাঙালি মুসলমানদের পিতার আসনে শেখ মুজিবের নেতৃত্বে মোরতাদ পাকিস্তানি সেনাবাহিনীর জুলুম থেকে মুসলমানরা মুক্তি পেল তো ঠিকই কিন্তু তাদের ওপর নেমে এলো শির্ক ও কুফরের এক ভয়ঙ্কর ফেতনা জুলুম থেকে বাঁচার এই যুদ্ধকে একাত্তর পরবর্তী সময় তুলে ধরা হয় ইসলাম থেকে মুক্তির যুদ্ধ হিসেবে নওয়াজুবিল্লাহিমিং জালিক মুক্তিযুদ্ধে বিজয়ের তখনও এক বছর পেরোয়নি উনিশশো সালের চারটা নভেম্বর শেখ মুজিব বাংলার মুসলমানদের উপর চাপিয়ে দেয় একটি শতভাগ গফরি সংবিধান এই সংবিধানের মূলনীতি হিসেবে রাখা হয় চারটি ইমান বিধ্বংসী আকিদা জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা মুজিবের রাজনৈতিক দর্শনে এ চারটি মূলনীতিকে সম্মিলিতভাবে বলা হয় মুজিববাদ যে ব্যক্তি এই চার মূলনীতিতে বিশ্বাস রাখবে সে নিশ্চিতভাবেই ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে কুফরের সীমানায় প্রবেশ করবে তাই মুজিববাদী বিশ্বাসী আর যাই হোক অন্তত ইমানদার হতে পারে না আপনার হৃদয়ে হয় তাওহিদ থাকবে নয়তো মুজিববাদ থাকবে আপনি হয়তো মুজিববাদী নয়তো আপনি মুসলিম আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের ওপর অটল রাখুন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সংবিধানের কুফরে নিয়ে আলাদা একটি ডকুমেন্টারি তৈরি করব যাতে ভিউয়ার্সদের সামনে বিষয়টি স্পষ্ট হয়ে যায় হে বাংলার মুসলিম আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে কে আপনার পিতা শেরকি সংবিধান প্রবর্তনকারী শেখ মুজিব নাকি তাওহিদের প্রতিষ্ঠাকারী মূর্তি বিনাশকারী মহিমান্বিত নবী ইব্রাহিম আলী ইসালাম আপনি কার অনুসারী শির্কের উদ্ঘাতা শেখ মুজিবের নাকি শিরকের মূলত ইব্রাহিমের হাসরের ময়দানে আপনি কার সঙ্গে থাকতে চান শেরিক প্রতিষ্ঠাকারী শেখ মুজিবের সাথে নাকি মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিল সাথে যদি সত্যিকারের মুমিন হন তো বুকে হাত দিয়ে বলুন আপনার জীবন বিধান কি পবিত্র কোরআন নাকি শেখ মুজিবের কুফরি সংবিধান আফসোস ক্ষমতাসীন আওয়ামী লীগের ছত্র ছায় আজ পুরো দেশ পরিণত হয়েছে পূজা মণ্ডপে শির্ক ও কুফরের সূচনাকারী এই মুজিবকে নিয়ে চলছে শির্কের জোয়ার কেবল জাতির পিতা নয় এই মুশরিককে বসানো হয়েছে জাতির খোদার আসনে নানজুবিল্লা দেশ জুড়ে দেদারসে চলছে মুজিব পূজা হাজার হাজার অবুজ মুসলমান ইমান হারিয়ে নিজেদের অজান্তেই জাহান্নামের পথ ধরেছে এই মুজিব পূজাকে আরও বিস্তৃত করতে সম্প্রতি মুজিব বর্ষের নামে বছরব্যাপী শুরু হতে যাচ্ছে একটি জাহান্নামী আয়োজন মুজিব বর্ষ কি শেখ মুজিবের জন্ম হয় উনিশশো সালের সতেরোই মার্চ আগামী দু সালের সতেরোই মার্চ তার জন্মের শতবর্ষ পূর্ণ হবে জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী মুজিবকন্যা তাগুত হাসিনা দু সালের সতেরোই মার্চ থেকে দু সালের সতেরোই মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা দিয়েছে দু সাল থেকে দু সাল এই এক বছর এই বর্ষটাকে আমরা মুজিব বর্ষ হিসেবে পালন করব এই পুরো একটি বছর জুড়ে পালন করা হবে মুজিবের জন্মশতবার্ষিকী গত দশই জানুয়ারি শেখ মুজিবের স্বদেশ প্রবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঘটা করে উদ্বোধন করা হয় মুজিববর্ষ ক্ষণগণনার কাউন্টডাউন ঢাকাসহ দেশের সাতাশিটি পয়েন্টে স্থাপন করা হয়েছে কাউন্ট ডাউন করি তাগুদ সরকার এবং প্রশাসন অপেক্ষা করছে সতেরোই মার্চের কি হবে মুজিব বর্ষে মুজিব বর্ষ অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে জাঁকজমকপূর্ণভাবে বঙ্গবন্ধুর জাতীয় জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উদযাপনে দুটি কমিটি গঠন করা হয়েছে এর মধ্যে একটি হচ্ছে একশো দুই সদস্য বিশিষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এ কমিটির সভাপতি তাগুত হাসিনা অন্যদিকে অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামকে সভাপতি ও কবি কামাল আব্দুল নাসির চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে গঠন করা হয়েছে একষট্টি সদস্য বিশিষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এই কমিটির অধীনে রয়েছে আরও আটটি উপকমিটি এক সেমিনার ওয়ার্কশপ এবং আলোচনা সভা আয়োজন উপকমিটি দুই আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপকমিটি তিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন উপকমিটি চার প্রকাশনা ও সাহিত্য উপকমিটি পাঁচ আন্তর্জাতিক প্রকাশনা ও অনুবাদ উপকমিটি ছয় ক্রীড়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন উপকমিটি সাত মিডিয়া প্রচার ও আন্তর্জাতিক ডকুমেন্টেশন উপকমিটি আট চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটি সম্মানিত ভিউয়ার্স উপকমিটিগুলোর নাম থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন এরা মুজিব বর্ষের নামে কত বিশাল ও ব্যয়বহুল একটি আয়োজন করতে যাচ্ছে বিভিন্ন জাতীয় দৈনিকের ভাষায় ইতিমধ্যে প্রায় দুইশো চুরানব্বইটি পরিকল্পনার তালিকা করেছে ওই কমিটি বছরব্যাপী এই কর্মযজ্ঞে থাকছে নানান ধরনের আনন্দ আয়োজন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রামাণ্যচিত্রের পরিকল্পনা বাংলা ও ইংরেজিতে বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মশতবার্ষিকী স্মারকগ্রন্থ প্রকাশ আরেকটি দৈনিক প্রতিবেদন থেকে জানা যায় মুজিববর্ষে বিভিন্ন স্থানে শেখ মুজিবের মূর্তি স্থাপন তার জীবন ও আদর্শভিত্তিক চিত্রকর্ম এবং আলোকচিত্র প্রদর্শনী সহ নানান ধরনের ক্রীড়া ও খেলাধুলার আয়োজন করা হবে কালের কণ্ঠের প্রতিবেদনে জানা যায় নগর সজ্জা কর্মশালা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য নিয়োগ দেয়া হবে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম এতে সম্মতি দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জাতীয় বাস্তবায়ন কমিটির সরাসরি তত্ত্বাবধানে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আয়োজন নগর সজ্জা এবং দেশে বিদেশে কর্মশালা সেমিনার বা কনফারেন্স সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন স্মারকগ্রন্থ কফি টেবিল বইসহ বিভিন্ন প্রকাশনা ভিডিও ডকুমেন্টারি এবং বিভিন্ন ধরনের স্মারক তৈরি করবে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে থাকবে বিশেষ আকর্ষণ ইমান বিধ্বংসী কর্মসূচি প্যাকেজ মুজিববর্ষ সম্মানিত ভিওয়ার্স দজ্জাল মিডিয়া মুজিববর্ষের কুফুরি ও শিরকি কর্মসূচিগুলোকে শব্দের মার পেয়েছে যতই সুন্দর ও নিরীহ করে পেশ করুক না কেন আদতে এগুলো ইসলাম মুসলমান এমন কি দেশের জন্য মারাত্মক হুমকি অনেক কর্মসূচি এমন আছে যেগুলো একজন মোমিনকে ইমানের গণ্ডি থেকে বের করে দেওয়ার জন্য যথেষ্ট মুজিববর্ষ উদযাপন মূলত শির্ক কুফর শয়তানি বেহায়াপনা ও নির্লজ্জতার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ গত দশই জানুয়ারি মুজিববর্ষ ক্ষণগণনার উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে যায় উদযাপনের বিভিন্ন পর্ব যদিও মূল পর্ব শুরু হবে সতেরোই মার্চ থেকে সেদিন স্বদেশ প্রবর্তনকারীর দৃশ্যটি ফুটিয়ে তোলার জন্য শেখ মুজিবের আলোকমূর্তি তৈরি করা হয় উপস্থিত মুজিব পূজারীরা হিন্দুদের মতো সেই আলোকমূর্তিকে ফুল ছিটিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মুজিববর্ষ শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়ে যায় শিল্পের কাণ্ড কারখানা ক্ষণগণনার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দেশজুড়ে স্থাপন করা হয় অসংখ্য কাউন্ট ডাউন গড়ি শুধু দেশে নয় বিদেশেও শুরু হয়েছে ক্ষণগণনার নামে অপচয়ের এই মহোৎসব Kolkata Brussels Tokyo Canberra Islamabad Karachi Colombo Seoul Cairo ও হ্যানয় শহরেও চলছে ক্ষণগণনা সাধারণ জনগণের কষ্টার্জিত অর্থের কি যথেচ্ছ অপব্যয় শেখ মুজিবকে জাতির পিতা বলা হলেও তাগুত হাসিনা সরকার তাকে জাতির খোদায় পরিণত করেছে দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিবের ছবি জোড়ানো বাধ্যতামূলক করে দিয়েছে তাগুত সরকার এটি ইসলামী শরিয়ার বিরুদ্ধে সুস্পষ্ট বিদ্রোহ কিন্তু মুজিব পূজারীদের কাছে মুজিবের আদর্শই বড় রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের শরীয়ত নয় নারুজবিল্লা শেখ মুজিবের ছবি বিকৃতকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয় কিন্তু কোনো কুলাঙ্গার যখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে তখন তাগুদ সরকার তাদেরকে পাহারা দেয় নবী অবমাননাকারীদের বিচারের দাবিতে আন্দোলনকারীদেরকে গুলি করে হত্যা করে ছবির পর আসা যাক মূর্তির কথায় পুরো দেশে বিভিন্ন জেলা উপজেলা এমনকি থানা পর্যায়েও মুজিব পূজারীরা তার মূর্তি বসিয়ে পুরো দেশকে পূজা মণ্ডপে পরিণত করেছে প্রতি মাসে কোথাও না কোথাও মূর্তি নির্মিত হচ্ছে রাস্তার মোড়ে পার্কে মিলনায়তনে যেখানেই চোখ পড়ে দেখা যায় শেখ মুজিবের নিকৃষ্ট মূর্তি মুজিব বর্ষ উপলক্ষে এই মূর্তি স্থাপন প্রক্রিয়াকে আরও বিস্তৃত করা হয়েছে দেশে তো বটে এখন বিদেশে থেকেও যাতে প্রবাসীরা মুজিব বর্ষে অনায়াস মুজিব পূজা পালন করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বিভিন্ন দেশে স্থাপন করা হচ্ছে মুজিব মূর্তি ভারত অস্ট্রেলিয়া তুরস্ক ব্রিটেন সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যে মুজিব মূর্তি স্থাপিত হয়েছে এখন মুজিব পূজার পশরা এতই বেড়েছে যে সাধারণ মানুষও মূর্তি বানাতে শুরু করেছে শুরু হয়েছে মুজিব মূর্তি ব্যবসা আস্তাগফিরুল্লাহ পৃথিবীতে যে নবীর আগমন ঘটেছে মূর্তি ধ্বংস করার জন্য সেনবীর উম্মতদের এই কি করুণ দশা রসুল্লাহ সাল আলী আসাল্লাম মক্কা বিজয়ের পর সর্বপ্রথম কাবা শরীফ থেকে মূর্তি সরিয়েছিলেন কোথায় বাংলার আলিম সমাজ এই শির্কের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার মতো একজন হকপন্থী আলিমও কি বেঁচে নেই একজন গায়রতওয়ালা আলিমও কি নেই যে আল্লাহর জমিনে শির্কের এই অনাচার দেখে গর্জে উঠবে শির্ক এমন এক গুণা যা আল্লাহ তালা ক্ষমা করেন না চিরস্থায়ী জাহান্নামি হল মুশরিকদের শেষ ঠিকানা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তার সাথে শির করার গুণা কিছুতেই ক্ষমা করবেন না এছাড়া অন্যান্য গুণা তিনি যাকে ইচ্ছা মাফ করে দেন মালন হিন্দুরা যেমন পুজোর সময় তাদের মূর্তির পায়ে ফুলের অর্ঘ প্রদান করে মুজিব পূজারীরাও একইভাবে মুজিবের ছবি ও মূর্তিতে ফুল দেয় স্কুল কলেজে ছাত্রছাত্রীদেরকে মুজিবের ছবিতে পুজো দিতে বাধ্য করছে মানুষরূপী এই শুয়োরগুলো কোথাও শিয়াদের মতো হাই মুজিব হাই মুজিব মাতম তুলছে মুজিব পূজারীরা শুধু পূজা নয় মুজিব মূর্তি ও ছবি ব্যবহার করে ভূমি দখল ও চাঁদাবাজির ঘটনাও ঘটেছে বাধ্য হয়ে মুজিব পূজার পুরোহিতদের মুজিবের মূর্তি ও ছবি ব্যবহারের জন্য আইন পর্যন্ত করতে হয়েছে মুজিব বর্ষে এই শির্ক এতটাই ছড়িয়ে পড়তে যাচ্ছে যে ভাবতে গেলে শিউরে উঠতে হয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন মুজিব বর্ষ উপলক্ষে পুরো বছর জুড়ে তাগুদ সরকার আর প্রশাসন মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের নামে বইয়ে দেবে অশ্লীলতা ব্যাহায়াপনা আর নির্লজ্জতার বন্যা যাত্রা ও লোকনাট্যের নামে একযোগে চৌষট্টি জেলায় চলবে অশ্লীলতা ও বেহায়াপনার প্রদর্শনী বেহায়া অর্ধ উলঙ্গ নারীদের নর্তন কুর্দন আর অশ্লীল গানে কেঁপে উঠবে আল্লাহর জামিন নির্মিত হবে শত শত অশ্লীল সিনেমা আর নাটক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মুজিব পূজারীদের এই শয়তানি কর্মকাণ্ড মুজিব বর্ষ উপলক্ষে কক্সবাজারের লাবণী পয়েন্টে দুই দিনব্যাপী আয়োজিত হয়েছে বেশ্যা নর্তকীদের নৃত্যানুষ্ঠান ঘন ঘন উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসকের উদ্যোগেও আয়োজিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের নোংরামি দেশের বিভিন্ন জায়গায় বেহায় নারীদের সেজেগুজে রাস্তায় র্যালি করার দৃশ্য চোখে পড়ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেশ্যা নর্তকীদের দিয়ে মুসলমানদের এই দেশে অশ্লীলতা ও বেহায়াপনা ছড়ানোর জন্য উপজেলা পর্যায়ে পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিটি জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দেয়া হবে পঞ্চাশ হাজার টাকা আর প্রতি উপজেলায় দেয়া হবে পঁচিশ হাজার টাকা এখনও মুজিব বর্ষ শুরু হয়নি কিন্তু শুরু হয়ে গেছে মুজিব পূজারীদের জাহান্নামী কর্মকাণ্ড এখনও যদি মুসলিমরা সতর্ক না হয় তবে পুরো দেশ পূজামণ্ডপে পরিণত হতে দেরি লাগবে না মুজিব বর্ষ উদযাপনের আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলাধুলা ও টুর্নামেন্টের আয়োজন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের আসর রিয়াদে মুজিববর্ষ উপলক্ষে শুরু হয়েছে T twenty cricket tournament DUCSU মুজিববর্ষ অভ্যন্তরীণ ক্রীড়া উৎসব শুরু হচ্ছে বাইশে ফেব্রুয়ারি এসব তো মুজিববর্ষ শুরু হওয়ার আগের খবর মুজিববর্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ও আন্তর্জাতিকভাবে আয়োজন করতে যাচ্ছে সাতানব্বইটি ইভেন্ট যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে একশো ছিয়াত্তর কোটি ছয় লাখ টাকা ক্রীড়া ও খেলাধুলার নামে জনগণের সম্পদ অপচয়ের এই বেহুদা কার্যক্রমের মূল পর্ব শুরু হবে মুজিব বর্ষ শুরু হওয়ার পর কোটি কোটি টাকা নষ্ট করা হবে দেশের গরিব জনসাধারণের পুরো দেশ জুড়ে ছবি ব্যানার পোস্টার ফেস্টুন প্রদর্শনী নগরসজ্জা আলোকসজ্জার মতো ঘৃণ্য অপচয়ে এরা পানির মতো নষ্ট করবে জনগণের রক্তখামে অর্জিত সম্পদ এই শিরকি ও শৈতানি কর্মকাণ্ডের জন্য মন্ত্রিপরিষদ আবেদন করেছে চারশো কোটি টাকার বিশাল অঙ্ক ইতিমধ্যে দুশো কোটি টাকার বাজেট হয়ে গেছে অবৈধভাবে ব্যাংক লুট শেয়ার বাজার চুরির পর এবার মুজিব পূজারীরা বৈধভাবে দেশের বাজেট লুট করছে এই কোটি কোটি টাকার সরকারি বাজেটেও পোষাচ্ছে না এদের এখন বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানে টাকা চেয়ে চাঁদাবাজি করছে মুজিব বর্ষ কি তবে চাঁদাবাজি বর্ষতে রূপ নিতে যাচ্ছে কি ঘৃণ্য নরপশুর দল এরা অবৈধ করের বোঝায় এমনিতেই জনগণের নাভিশ্বাস উঠে গেছে জনগণের রক্ত মাংস চামড়া চুষে খেয়েও কি এদের তৃপ্তি মেটে না একদিকে খাদ্য বস্ত্র বাসস্থান ও চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে বাংলার গরিব মুসলমান আর ওদিকে তাগুত হাসিনা ব্যস্ত তার মুশরিক বাপের জন্মশতবর্ষের শয়তানি আয়োজনে কোটি কোটি টাকা নষ্ট করায় আপনার কি করণীয় সম্মানিত ভিউয়ার্স মুজিববর্ষ উপলক্ষে তাগুত সরকারের শির্ক কুফর জুলুম ও নির্লজ্জতার পূর্ণাঙ্গ ছবি আঁকা এই স্বল্প পরিসরে সম্ভব নয় বাংলার মুসলমানদেরকে তাগুত সরকারের এই ঘৃণ্য ষড়যন্ত্রের ব্যাপারে একটু সচেতন করাই আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য মুজিববর্ষ উপলক্ষে আপনার করণীয় সম্পর্কে আমরা প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটি হাদিস্য নিয়ে শেষ করব আজকের আলোচনা মান রিং কুমুং কারণ ফালি ইয়োগাইয়ের হবিয়াদি ফা ইনলাম ইয়াস্তাতে ফাবি লিসানি ফা ইনলাম ইয়াস্তাতে ফাবি কলবি ওয়াজা কে আদো আফুল ইমান তোমাদের কেউ যখন কোনো পাপ কাজ হতে দেখে তবে তার দায়িত্ব হলো তার হাত দিয়ে তা বন্ধ করা আর যদি হাত দিয়ে বন্ধ করার শক্তি না থাকে তবে তার দায়িত্ব হলো মুখের ভাষায় তার প্রতিবাদ করা আর যদি মুখের ভাষায় প্রতিবাদ করার শক্তিও না থাকে তবে অন্তত অন্তরে অন্তরে হলেও ওই পাপ কাজের প্রতি ঘৃণা লালন করা আর এটিই হলো ইমানের একেবারে দুর্বল স্তর আপনার যদি এই জাহান্নামী কর্মকাণ্ড বন্ধ করার শক্তি না থাকে অন্তত মুখে বলুন এটি শির্ক এটি গুনাহের কাজ আপনার পরিবারের লোকদেরকে সতর্ক করুন আপনার বন্ধুবান্ধবদেরকে বলুন তারা যেন এই মুজিব পূজায় গিয়ে নিজের ইমান আমল নষ্ট না করে ফেসবুক টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আওয়াজ তুলুন আপনি যদি আপনার সাধ্যের মধ্যে এই শয়তানি কর্মকাণ্ডের প্রতিবাদ না করেন তবে আপনাকে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মুজিববাদ মুজিব পূজা ও তাগুদ সরকারের অনিষ্ট থেকে হেফাজত করুন এ জাহিলি কুফরি রাষ্ট্র ব্যবস্থাকে সমল উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার সংগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল আলমিন